আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত যে রুহানি ঘাটি আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি শীর্ষস্থানীয় আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি দেশ বরেণ্য আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি আমরা মনোহর গঞ্জবাসী আল্লাহর সুশ্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি উস্তাদ কাসেমি শত মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তাওহিদি জনতার নয়নমণি উস্তাদ সাতিজা শাইখুল হাদিস নূর হুসাইন কাসেমি শত প্রতিষ্ঠাতা যিনি তাওহিদ জনতার নয়ন মনি যার হাতে গড়া লক্ষ ওলামা যার হাতে গড়া লক্ষ তোলাবা যার হাতে গড়া লক্ষ ওলামা যার হাতে গড়া লক্ষ তোলাবা মনোহরগঞ্জের অধিবাসী তিনি মনোহরগঞ্জের অধিবাসী আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি শীর্ষস্থানীয় আলে মোলামার পরশে ধন্য চাহার মাটি দেশ বরেণ্য আলে মোলামার পরশে ধন্য চাহার মাটি শাইখুল হাদিস আল্লামা মুস্তফা আল হুসাইনি অনল বর্ষি তাফসির কারক বড় বিচক্ষণ জ্ঞানী শাইখুল হাদিস আল্লামা মুস্তফা আল হুসাইনি অনল বর্ষি তাফসির কারক বড় বিচক্ষণ জ্ঞানী যার বয়ানে সবে খুঁজে পাই দিশা যার বয়ানে সবে খুঁজে পাই দিশা যত সব আল্লাহ নবী প্রেমী যত সব আল্লাহ নবী প্রেমী মনোহরগঞ্জের অধিবাসী তিনি মনোহরগঞ্জের অধিবাসী আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি শীর্ষস্থানীয় আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি দেশ বরেণ্য আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি মুফতি আব্দুল মালিক মুফতি হিজুর রহমান শত কিতাবের লেখক যারা সুউচ্চ যাদের মাকাম মুফতি আব্দুল মালিক মুফতি হিফজুর রহমান শত কিতাবের লেখক যারা সুউচ্চ যাদের মাকাম দিন খেদমতে কাটান যারা সারাটি দিবা রাত্রি দিনে খেত মতে কাটান যারা সারাটি দিবা রাত্রি মনোহরগঞ্জের অধিবাসী তারা মনোহরগঞ্জের অধিবাসী আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি শীর্ষস্থানীয় আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি দেশ বরেণ্য আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি সুমধুর কণ্ঠ বয়ানে শ্রেষ্ঠ বিখ্যাত মুফতি দিলাওয়ার কোরআন হাদিসের জ্ঞানের দিকে যিনি এক মহাসাগর সুমধুর কণ্ঠ বয়ানে শ্রেষ্ঠ বিখ্যাত মুফতি দিলাওয়ার কোরআন হাদিসের জ্ঞানের দিকে যিনি এক মহাসাগর যার বয়ানে হৃদয় গলে বেড়ে যায় ইমানি শক্তি যার বয়ানে হৃদয় গলে বেড়ে যায় ইমানি শক্তি মনোহরগঞ্জের অধিবাসী তিনি মনোহরগঞ্জের অধিবাসী আমরা মনোহরগঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলে মোলামার রুহানি ঘাটি শীর্ষস্থানীয় আলে মোলামার পরশে ধন্য যাহার মাটি দেশ বরেণ্য আলে মোলামার পর পরশে ধন্য যাহার মাটি আমরা মনোহর গঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এ যে আলেমুল আমার রুহানি ঘাটি আমরা মনোহর গঞ্জবাসী আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আমরা গর্বিত আলোকিত এই যে আলে মোলামার রোহানি ঘাটি জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন হাস্তাহানা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমি হাস্তাহানা শিল্পী গোষ্ঠী লাকসাম শাখার পরিচালক আবদুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন